وما لكم لا تقاتلون في سبيل

যে তোমরা লড়াই করছো না আল্লাহর পথে ওই সব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের পক্ষে যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিয়াদ করছে হে পরোয়ার আমাদের এই অত্যাচারী জনপদ হতে নিষ্কৃতি দাও যার অধিবাসীরা জারি আর আমাদের জন্য তোমার পক্ষ হতে অলি ও সাহায্যকারী পাঠাও পবিত্র কোরআনের এই আহ্বানে সাড়া দিতে চলো এবার সবই মজলুমের মুখে হাসি ফোটাতে মজলুমের মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি মজলুমের মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই মাজলুমের মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি কাশ্মীর রাখানে মা বোনেরই রোদনে কাশ্মীর রাখানে মা বোনেরই রোদনে করুণ শেষ রাজ সদা শুনি করুণ শেষ রাজ সদা শুনি মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি খানে খানে ঘুমে চেতনে নির্যাতনার নিষ্পেষণে খানে খানে ঘুমে চেতনে নির্যাতনার নিষ্পেষণে ভোগেছে তারা চিৎকারে তাই ভোগেছে তারা আজ চিৎকারে তাই ডাকছে তোমায় যেন বাঁচাও তুমি ডাকছে তোমায় যেন বাঁচাও তুমি মাজলু মেরে মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি মাজলু মেরে মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি কাশ্মীর আরাকানে মা বোনের রোদনে কাশ্মীর আরাকানে মা বোনের রোদনে করুণ সে সুরাজ সদা শুনি করুণ সে সুরাজ সদা শুনি মাজুলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি মাজুলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি মুসলিম জাতি আজ দিশে হারা ওদের ত্রাণে চলো যাব মোরা মুসলিম জাতি আজ দিশে হারা ওদের ত্রাণে চলো যাব মোরা অস্ত্র নিয়ে চল ময়দানে ভাই অস্ত্র নিয়ে চল ময়দানে ভাই শান্তির নীর হবে বিশ্বভূমি শান্তির নীর হবে বিশ্বভূমি মাজলুমেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই মাজলুমেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই কাশ্মীর আরাকানে মা বোনেরই রোদনে কাশ্মীর আরাকানে মা বোনেরই রোদনে করুণ সে সুরাজ সদা শুনি করুণ সে সুরাজ সদা শুনি মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবি মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই লড়ব মোরা জনম জনম শহীদ মারণ করব বরণ লড়ব মোরা জনম জনম শহীদ মারণ করব বরণ শাহাদাতে মানে প্রকৃত জীবন শাহাদাতে মানে প্রকৃত জীবন চির অমর হয়ে থাকবে তুমি চির অমর হয়ে থাকবে তুমি মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চল সাবি মাজুল মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চল সবি কাশ্মীর আরাকানে মা বোনেরই রোদনে কাশ্মীর আরাকানে মা বোনেরই রোদনে করুণ সে সুরাজ সদা শুনি করুণ সে সুরাজ সদা শুনি মাজলুমেরি মুখে ফুটাতে হাসি চলো আজি চলো সবই মাজলুমেরি মুখে ফুটাতে হাসি চলো আজি চলো সবই মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই মাজলু মেরি মুখে ফোটাতে হাসি চলো আজি চলো সবই